আমি তোমার জন্য তুমি আমার জন্য আমি তোমার জন্য তুমি আমার জন্য আমি তোমার জন্য তুমি আমার জন্য তুমি ধনির দুলাল গরিবকে জীবনটা ধনির দুলালি গরিবকে জীবনটা দান করে হও চিরধন্য আমি তোমার জন্য তুমি আমার জন্য আমি তোমার জন্য তুমি আমার জন্য তুমি ধনির দুলাল গরিবকে জীবনটা ধনির দুলালি গরিব দান করে হও চিরধন্য আমি তোমার জন্য তুমি আমার জন্য আমি তোমার জন্য তুমি আমার জন্য পথে যেতে যেতে কত পথ জুড়ে পড়ে থাকে ঘর পোড়া মানুষের দল চলো যাই গড়ে তুলি একতার সংঘ সাথে নিয়ে যত দুর্বল পথে যেতে যেতে কত পথ জুড়ে পড়ে থাকে ঘর পোড়া মানুষের দল চলো যাই গড়ে তুলি একতার সংঘ সাথে নিয়ে যত দুর্বল এই এক ফোঁটা জীবনকে বিলিয়ে দিয়ে এক ফোঁটা অন্ত বলে হও আমি তোমার জন্য তুমি আমার জন্য আমি তোমার জন্য তুমি আমার জন্য তুমি ধনির দুলাল গরিবকে জীবনটা ধনির জীবনটা দান করে হও চিরধন্য আমি তোমার জন্য তুমি আমার জন্য আমি তোমার জন্য তুমি আমার জন্য পাথর পাথরে গড়ে তুলি বুনিয়াদ জনতার শত ভি সৃষ্টির মূলে ঢালি জীবনের যত জল মানি না কোনো হারজি পাথরে পাথরে গড়ে তুলি বুনিয়াদ জনতার শক্ত সৃষ্টির মূলে ঢালি জীবনের যত জল মানি না কোনো হারজি এসো আল্লাতে নির্ভর করে ছুটে চলি আল্লাহ পথ খোলা নেই আর অন্য আমি তোমার জন্য তুমি আমার জন্য আমি তোমার জন্য তুমি আমার জন্য তুমি ধনির দুলাল গরিবকে জীবনটা ধনির দুলালি গরিবকে জীবনটা দান করে হও চিরধন্য আমি তোমার জন্য তুমি আমার জন্য আমি তোমার জন্য তুমি আমার জন্য আমি তোমার জন্য তুমি আমার